নারীর সাথে বাতিলের সাথে যাহারা পোষ নাই সিংহ পুরুষ বাপের বেটা পীর সাহেব চর্ম নাই নারীর সাথে বাতিলের সাথে যাহারা পোষ নাই সিংহ পুরুষ বাপের বেটা পীর সাহেব চর্ম নাই খোদা ফেরু যোগ্য নেতা খোদা ফেরু যোগ্য নেতা পেয়ে মোরা ধন্য এবার সবে যাও ভুলে যাও সকল দ্বিধা দ্বন্দ্ব এবার সবে যাও ভুলে যাও সকল দ্বিধা দ্বন্দ্ব আজ নাও বুঝে নাও পৃথিবীতে কোনটা ভালো মন্দ এবার সবে যাও ভুলে যাও সকল দ্বিধা দ্বন্দ্ব এবার সবে যাও ভুলে যাও সকল দ্বিধা দ্বন্দ্ব এবার সবে যাও ভুলে যাও সকল সকল দ্বিধা দ্বন্দ্ব শ্রোতা বন্ধুরা এতক্ষণ আপনারা শুনলেন বিশিষ্ট গীতিকার সুরকার ও ইসলামী সঙ্গীত শিল্পী রহমতুল্লাল হাবিবের কণ্ঠে বিপ্লবী পরিবেশনা বিশ্বনবীর ব্যঙ্গ কেন